বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وعن أنس رضي الله تعالى عنه أن رجلا دخل المسجد يوم الجمعة والنبي صلى الله عليه وسلم قائم يخطب فقال يا رسول الله هلكت الأموال وانقطعت السبل فادعوا الله يغيثنا فرفع يديه ثم قال اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا فذكر الحديث وفيه الدعاء بإمساكها متفق عليه পৃষ্টিভি বাংলার নিয়মিত দর্শে হাদিস আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আবারও হাজির হয়েছি আশা করি আপনারা হাদিসের আলোকে জীবন কিভাবে গড়তে হয় তার দিক নির্দেশনা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে পাচ্ছেন এবং সে অনুযায়ী জীবন গড়ার সুযোগও গ্রহণ করছেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই দার্সে হাদিসকে নিয়মিত করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমরা এর আগের পর্বে ইস্তিসকা তথা বৃষ্টি চাওয়ার সালাদ এ নিয়ে আলোচনা করে এসেছিলাম কিছু আলোচনা আমাদের হয়েছে আল্লাহ নবী আলিসাল্লাম কিভাবে দোয়া করলেন আর বৃষ্টি শুরু হয়ে গেল একেবারে আকাশ যেখানে পানি শূন্য ম্যাঘ শূন্য সেখানে ম্যাঘ আল্লাহ দিলেন বাদল দিলেন এবং সেখান থেকে মুসুল ধরে বৃষ্টি হলো সেটা আমরা ইতিপূর্বে জানতে পেরেছি ওই হাদিসের কিছু অংশ ছিল ওকেসাত তাহবিল ফিসাহি আর যে তাহবিল পরিবর্তন করার যে ঘটনা চাদর পরিবর্তনের ঘটনা এটা পোখারি শরীফে এসেছে আবদুল আবিন জাহিদ থেকে এবং সেখানে আছে ফাতাওয়াজ্জাহা এলা আল কেবলা ও তিনি ওই চাদর ঘুরিয়ে নিয়ে পরিবর্তন করে কেবলামুখী হয়ে দোয়া করতে লাগলেন সোম্মা সাল্লাহ রাকাতেন এরপরে তিনি কি করলেন দুই রাখা সালাত আদায় করলেন জাহারা ফিহিমা বিল কেরা সেখানে তিনি জোরে কেরাত করলেন আনাস রাজিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একজন মানুষ মসজিদে প্রবেশ করলেন জুমা জুমার দিনে আল্লাহ নবী জুমার দিনে দাঁড়িয়ে খুদবা দিচ্ছিলেন একটা মানুষ প্রবেশ করলেন মসজিদে রসুল আল্লাহ লোকটি এসে বললেন হে আল্লাহ রসুল হালাকাতিল আমল যত মাল আছে এটা তো সব ধ্বংস হয়ে গেল অনাবৃষ্টির কারণে আমাদের যত খ্যাত খামার সব শুকিয়ে গেল এবং যা ছিল খেয়ে শেষ করে ফেলেছে আর তো কিছুই নেই ওয়ানকাত আতি এবং যেই উট দিয়ে আমরা চলাচল করব এগুলি না খেয়ে খেয়ে দুর্বল হয়ে গেছে চলার রাস্তা বন্ধ হয়ে গেছে অথবা এর দ্বারা যে আমরা বাজারে কিছু নিব বেচা কিনা করব সেটাও তো নেই মোট কথা কাহাতসালি এক দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে হে আল্লাহ রসুল ফাদুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে এমন বৃষ্টি দান করেন যে বৃষ্টির মাধ্যমে আমাদের সব বিপদ দূর হয়ে যায় ফারাফা ইয়া দেয় আল্লাহ নবী ওই খুদ্া অবস্থাতেই খুদ্া বাদ দিয়ে এবার দোয়া করা শুরু করলেন বোখারি শরীফের বর্ণে আছে ওরাফ নাস আইদিয়াহম আইদিয়াহম মানুষও সবাই হাত উঠালেন আল্লাহ নবী হাত উঠালেন যারা সামনে বসেছিলেন সাহাবা ইকরাম তারাও হাত উঠালেন এর মানে বোঝা গেল যে দোয়ার জন্য হাত উঠা আদব এবং তিনটি জায়গাতে আল্লাহর নবী আলাইসালাম হাত উঠিয়েছেন দোয়া করেছেন সাহাবা একরাম সেই দোয়াতে আমিন আমিন বলেছেন অর্থাৎ যৌথ দোয়া তিনটি স্থানে সাব্যস্ত একটি হলো এইটি বৃষ্টির জন্য পানি চাওয়ার দোয়া সেটা নামাজ পড়ে বৃষ্টির হোক বা বৃষ্টির নামাজ পড়ার আগে দোয়া হোক আগে হতে পারে পরেও হতে পারে দুই রকমে আমরা হাদিসে পেয়েছি তাহলে আগে দোয়া করে পরে সালাত অথবা আগে সালাত আদায় করে পরে দোয়া আল্লাহ নবী আলিসাল্লাম থেকে যে আমাদের সাব্যস্ত হয়েছে সেটা করতে পারি আমরা এবং এই মুহূর্তে আমাদের মনে রাখতে হবে ইমাম যদি খুদ্বাতে জুমার দিনে বৃষ্টি চেয়ে দোয়া করেন তাহলে সুন্নত হলো তিনি হাত উঠাবেন আর তার সঙ্গে যারা সামনে উপবিষ্ট থাকবেন মুসালিনে কেরাম তারাও হাত আটিয়ে আমিন আমিন করে দোয়া করবেন আর যদি ইমাম সাহেব তিনি বৃষ্টির জন্য দোয়া করেন আর হাত না উঠান তাহলে মুক্তাদিদেরকেও হাত উঠা দরকার নেই এই জন্য জুমাতে যখন ইমাম সাহেব বৃষ্টির জন্য বৃষ্টির পানির জন্য হাত উঠিয়ে দোয়া করবেন তখন মুক্তাদিরাও করবে এটাই হল সুন্নত আল্লাহ নবী আলিসালাম তিনি হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন সাহাবা ইকরাম সবাই হাত উঠে আমিন আমিন বলে তার রাসুলের সঙ্গে তারাও দোয়া করতে লাগলেন সুম্মা কাল হাত উঠিয়ে আল্লাহ নবী কি বললেন দোয়া আল্লাহ হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করো যে বৃষ্টির থেকে দ্বারা আমাদের বিপদ দূর হবে আল্লাহ আগেসনা আল্লাহ আগেসনা তিনবার বললেন আল্লাহ আগেসনা আল্লাহ আগেসনা আল্লাহ আগেসনা হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও মুসুলদার বৃষ্টি দাও এমন বৃষ্টি দাও যে বৃষ্টির মাধ্যমে আমাদের বিপদ দূর হয়ে যায় ফাদাকাল হাদিস হাদিসটি বর্ণনা করেছেন লম্বা হাদিস ওয়াফিহি দোয়া বি ইমসা কিহা আল্লাহ নবী আলিসাল্লাম এভাবে দোয়া যখন করলেন আনাস বলেন বৃষ্টি আকাশে কোনো বাদল ছিল না মেঘ ছিল না আকাশের মধ্যে মেঘ জমে গেল বৃষ্টি হলো ভিজে ভিজে মসজিদ থেকে সব বাড়িতে গেলেন এরপরের জুমা পর্যন্ত অনাবরত বৃষ্টি মসুল ধরে বিরামহীন ভাবে বৃষ্টি হতে থাকলো বৃষ্টি বৃষ্টি হওয়ার ফলে আবার আল্লাহ নবী খুদবা দিচ্ছিলেন ওই লোকটি বা অন্য লোকটি এসে বললেন হে আল্লাহ রসুল বেশি বৃষ্টি হইতে আজ তো এখন তো প্লাবন হয়ে গেছে এখন তো বন্যা হয়ে গেছে এর মাধ্যমে তো আমাদের কাঁচা ঘরগুলি ভেঙে যাচ্ছে রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে আমাদের আদি ক্ষতি হয়ে যাচ্ছে আল্লাহ নবী আলিসালাম আবারও হাত উঠিয়ে ইস্তিস হাবালেকে ইস্তিস মানে বৃষ্টি দূর করার জন্য দোয়া আল্লাহর নবী দোয়া শুরু করলেন সাহাবা ইকরাম সবাই হাত উঠিয়ে আমিন আমিন যৌথ দোয়া এই যে বৃষ্টি চাওয়ার জন্য যৌথ দোয়া বৃষ্টি দূর করার জন্য যৌথ দোয়া আল্লাহ নবী বললেন আল্লাহ আমাদের না আশেপাশে দানে সামনে জঙ্গলে পাহাড়ে পর্বতে ওইদিকে বৃষ্টি পাঠিয়ে দাও আল্লাহর নবীর রাসুলের খাদেব আনা বলেন যেখান দিকে যেই দিকে আল্লাহর নবী হাত ইশারা করতেছিলেন সেই দিকে বৃষ্টিগুলি দৌড় দিয়ে ব্যাগগুলি যাচ্ছিল আর ওইখানে বৃষ্টি বর্ষণ হচ্ছিল সুফহান আল্লাহ এটা রাসুল্লাহ সাল্লাম তিনি যে রাসুল তিনি যে নবী তার একটি অত্যন্ত শক্ত প্রমাণ আমাদের কাছে এটা আমরা পাই অফিহে দোয়া বিমসাকে অর্থ কি যে এই হাদিসে আল্লাহ নবী আবার দোয়া করেছিলেন বৃষ্টি বন্ধ হওয়ার জন্যে এবং বৃষ্টি বন্ধ হয়েছিল সেটাও এই হাদিসে উল্লেখ হয়েছে সংক্ষিপ্তভাবে সেটাই ইমাম ইবিন হাজার আসকান রহমতুল্লাহ বর্ণনা করেছেন মোত্তাফাকুন আলাই এটি বোখারি মুসলিম হাদিস এর দ্বারা আমরা বুঝতে পারলাম বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় অনাবৃষ্টির জন্যে বা বৃষ্টি বন্ধর জন্যে বা বৃষ্টি হওয়ার জন্যে সালাত আদায় করে যেমন দোয়া করার সিস্টেম আছে খুদবাতে যদি ইমাম সাহেব দোয়া করেন চান সেখানেও যৌথভাবে দোয়া করে সেই বৃষ্টি বন্ধর জন্যে বা বৃষ্টি হওয়ার জন্য দোয়া করা যায় এটা সুন্দর সম্মত এবং দোয়া আমরা এখানে শিখলাম আল্লাহ মাগিসনা আল্লাহ মাগিসনা আল্লাহ মাগিসনা ইমাম হাত উঠাবেন বক্তাদিরা সবাই হাত উঠিয়ে দোয়া করবেন যদি ইমাম হাত না উঠান তাহলে কাউকে হাত উঠা দরকার নেই এই জন্য খুদবরত অবস্থায় ইমাম দোয়া করলে সবাই মিলে হাত উঠিয়ে দোয়া করার নিয়ম হলো ইস্তেস্কা যদি হয় পানি চাওয়ার দোয়া হয় অথবা ইস্তেসহা পানি বন্ধ করার দোয়া হয় এছাড়া অন্যান্য দোয়াতে সমর্থন করবে দোয়াকে কিন্তু হাত উঠিয়ে সবাই মিলে আমিন আমিন করার কোনো দলিল আমাদের কাছে নেই শূন্যতে নেই ওয়ান হুরাদি আল্লাহ তালান আন্না উমর রাদি আল্লাহ তালানহু কান ইদা কুহিতু ইস্তাসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব وقال اللهم إنا كنا نستسقي إليك بنبينا فتسقينا وإنا نتوسل إليك بعم نبينا فاسقنا فيسقون রাহুল البخاري আনাস রাজিয়াল্লাহ থেকে আরো বর্ণিত তিনি বলেন যে উমার রাজি আল্লাহ আনহো জমানাই যখন কাহাতশালী হতো অনাবৃষ্টি হতো তখন তিনি আব্বাস আব্দুল মুতালিব রাসুলের চাচা আব্বাসের মাধ্যমে তিনি আল্লাহর কাছে এই বৃষ্টির পানির জন্য দোয়া করতে বলতেন অকাল আল্লাহ উমার রাজি আল্লাহ আনহো বলতেন আল্লাহ কুন্না নাস্তাসকি ইলাইকা বে নবীনা ফা হে আল্লাহ যখন আমাদের নবী বেঁচে ছিলেন তার দোয়ার মাধ্যমে আমরা পানি পাইতাম এখন তিনি নাই অতএব এখন বেঁচে নাই তার মাধ্যমে মাধ্যমে আমরা পানি চাইব সেই ব্যবস্থা নেই বন্ধ হয়ে গেছে আল্লাহ চাচা আব্বাস তিনি তারই পরিবারভুক্ত আহলে বাইতের অন্তর্ভুক্ত রাসুলের চাচা তার একটা মর্যাদা রয়েছে তাই তার দুয়ার মাধ্যমে আমাদেরকে বৃষ্টি দান করো ফাইসকাউন আনাস বলেন তাদেরকে বৃষ্টি দেওয়া হতো তারা বৃষ্টি পেতেন তাহলে এখানে ওমার ফারুক রাজিয়াল্লাহ তালা আনহো আল্লাহ রাসুলের কবরের পাশে গেলেন না বললেন না যে হে রাসুল দোয়া করেন আমাদের বৃষ্টির জন্য বা বললেন যে আল্লাহ তোমার রাসুলের মর্যাদায় আমাদেরকে বৃষ্টি দাও বরং কি করলেন আব্বাস রাজিয়াল্লাহ আনহর দোয়ার মাধ্যমে তিনি পানি চাইলেন তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারি জীবিত নেককার ব্যক্তির দুয়ার অশিলা করা জায়জ রয়েছে যেমন উমার ফারুক রাজতান করেছিলেন এখানে সরাসরি আব্বাসের ব্যক্তির মাধ্যমে তিনি দোয়া চান নাই আমরা এই হাদিসটি ব্যাখ্যা বিশ্লেষণ পূর্ণ করার অদা করে ছোট্ট একটি বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন you <laughs> আল্লাহ উল্লেখ করেছেন হাদিস দ্বারা প্রমাণিত আলোকে সন্ন্যার আলোকে সুপ্রতিষ্ঠিত হলো জাকাতের বিধান ইসলামের মহা গুরুত্বপূর্ণ ইবাদত আপনার উপর যেমন সালাদ ফরজ সম্পদশালী সামর্থ্যবান হিসাবে ঠিক একই ভাবে জাকাত ফরজ শাহিদুল্লাহ খান মাদানী মানুষের অর্থনৈতিক আবাদতে প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে যার মাধ্যমে মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে জাকাত ও সদকাতুল ফিত্র প্রতি শনিবার রাত দশটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় জীবন শেষ হয়ে যাবে এই জীবন তারপরে মৃত্যু তারপরে আছে আমাদের আখেরাত পুরো কাল চিরস্থায়ী হবে আখেরাত এটা দ্বিতীয় যে জীবন এবং সেটা হচ্ছে স্থায়ী জীবন আল্লাহ পাকরব্বুল পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন ডক্টর শরীফুল ইসলাম তোমাদেরকে জীবন হয়েছে তারপরে আবার তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে সব কাজ আমরা করি তার হিসাব একদিন দিতেই হবে এই দুনিয়া ছেড়ে আল্লাহ কাছে হাজির হতে হবে ফিরে যেতে হবে যেতে হবে জানুন কি কি কাজের মাধ্যমে আমরা আখিরাতে সফল হতে পারি দুনিয়া ও আখিরাত প্রতি শনিবার সন্ধ্যা ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর দুইশো একষট্টি যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্যদানার ন্যায় যেটি বৃদ্ধি পায় সাত শীষে এবং প্রত্যেক শীষে আছে একশোটি দানা এবং আল্লাহ তালা যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন সাতশো গুণ বেশি ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পার্সেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজ বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক শ্রোতা ছোট্ট একটা বিরতির পরে আবারও আমরা ফিরে এসেছি দারসা হাদিসের বাকি অংশ পূর্ণ করার জন্য আনাস রাজিল্লাহ হাদিস দ্বারা যেটা আমরা জানতে পারলাম ওমার ফারুক রাজিল্লাহর যুগে অনাবৃষ্টি হলে তিনি আব্বাস আব্দুল মোত্তালিব রাসুলের চাচার দোয়ার মাধ্যমে পানি চাইতেন আর তারা পানি পাইতেন বৃষ্টি পাইতেন বৃষ্টির পানি বর্ষণ হতো এখানে আবার দেখা যায় কেউ কেউ এই হাদিস দ্বারা এমন দলিল নেওয়ার অপচেষ্টা করেন যে কোনো ব্যক্তির মর্যাদা বা ব্যক্তির মাধ্যমে আল্লাহর কাছে অশিলা করা যাবে নিঃসন্দেহে এটাই হাজির দ্বারা প্রমাণিত হয় না কারণ যদি ব্যক্তির মর্যাদা এবং তার ব্যক্তিত্বের মাধ্যমে অশিলা করা যায় হতো তাহলে উমার ফারুক রাজ্লাহ তাল আনহু অবশ্যই আব্বাসের মাধ্যমে না করে তিনি আল্লাহর নবীর মাধ্যম করতেন রাসুলের মাধ্যম ছেড়ে কখনই আব্বাসের মাধ্যম করতেন না এক দুই নম্বরে আল্লাহর নবীর মাধ্যমে তারা যে বৃষ্টি পেতেন সেটা কিভাবে তার দোয়ার মাধ্যমে যেটা হাদিসে সুস্পষ্ট এসেছে ঠিক আব্বাস রাজিল্লাহর দোয়ার মাধ্যমে তারা এই বৃষ্টি পেতেন যেটা অন্য অন্য বর্ণায় এসেছে ওমার ফারুক আব্বাসকে দোয়া করতে বললেন রাজিয়াল তালানহ আর তিনি দোয়া শুরু করলেন আর সেখানে তিনি বললেন জাল্লাহ তোমার এই বালা মুসিবত শুধু পাপের জন্যে আসে পৃথিবীতে এই পাপ এই বিপদ দূর হয় তোমার মাধ্যমে ইলেক আজ জাতি আমার মাধ্যমে তোমার কাছে পানির জন্যে আজকে আমরা নিবেদিত হয়েছি কারণ আমি নবীর কাছে আমার একটা মর্যাদা ছিল এই জন্য নবীর চাচার মাধ্যমে আজ আল্লাহ তোমার কাছে নবীর চাচার দোয়ার মাধ্যমে পানি চাচ্ছে ওহাদি আইদিন ইলাইক মিদ্দনুব হে আল্লাহ আমাদের হাতগুলি তোমার কাছে আমরা বাড়িয়ে দিয়েছি এবং আমার মাথা পেতে মাথা নিচু করে তোমার কাছে আমরা করছি ফিরে ফসকিন আল গাইস আমাদেরকে তুমি বৃষ্টি দাও বৃষ্টির পানি দাও ফার খাতির সামা এরপরে আসমান কি করলো একেবারে মেঘমেলা নেমে ফেললো বিসলাল জিবাল একেবারে পাহাড়ের মতো করে বৃষ্টি বাদল চলে আসলো হাত আকসাবাতিল আর্দ বৃষ্টি এমন হলো যে একেবারে জমিন উর্বর হয়ে গেল তাহলে এই যে হাদিস এখানে বর্ণিত হয়েছে এই সহি হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে দুয়ার মাধ্যমে অশিলা করেছিলেন আর আমরাও তো বলছি যে হ্যাঁ অশিলা তো আছে তবে কোন অশিলা বৈধ অশিলা জায়েজ অশিলা সুন্নতি অশিলা বেদাতি অশিলা নয় শির্ক অশিলা নয় আল্লাহর নবী আলাইসালাম থেকে যে অশিলা শিক্ষা আমরা পেয়েছি আল্লাহর নামের মাধ্যমে অশিলা নে কামলের মাধ্যমে অশিলা এবং জীবিত নেক ব্যক্তির দোয়ার অশিলা এই তিনটে অশিলা আমরা করতে পারি এছাড়া এর বাইরে যে অশিলা রয়েছে জাতের মাধ্যমে ব্যক্তিত্বের মাধ্যমে সম্মানের মাধ্যমে বা কোনো ব্যক্তির মাধ্যমে যে অশিলা আজ করা হয় এগুলি কিন্তু সুন্দর সম্মত অশিলা নয় আবার মৃত্যু ব্যক্তির কবরের পাশে গিয়ে তার কাছে ডাকা তাকে বলা সে আল্লাহর কাছে পৌঁছে দিবে এই ধরনের অশিলা তো শিখ পর্যায়ের অশিলা এজন্য আমরা অশিলা তো করব তবে সুন্দর সম্মত অশিলা বৈধ শিলা অবৈধ শিলা করে আমাদের জীবন নষ্ট করব না আমাদের পাপ করব না শিরিক করে জাহান নামের দিকে পা বাড়াবো না এটাই হবে আমাদের করণীয় বন্ধুগণ আমরা অশিলার ব্যাপারে যেন ধোকায় না পড়ি বৈধ অশিলার নামে যেন বেদাতি এবং সিরকি ব্যবসা সিরকি অশিলা দিয়ে ব্যবসা না করি সেটা আমাদেরকে মনে রাখতে হবে হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ বর্ণনা করেছেন ওয়ান হুরাদি আল্লাহ তালান কাল আসাবানা ওয়ানাহনু মা রাসুলিল্লাহ সাল্লাহ সাল্লাম মাতারুন قال فحسر صوبه حتى أصابه من المطر وقال إنه حديث أحد بربه রাহ মুসলিম আনাস রাজিয়াল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে বৃষ্টি শুরু হয়ে গেল আমরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম বৃষ্টি শুরু হয়ে গেল রাসূলের সঙ্গে আমরা ছিলাম আল্লাহর নবী তিনি তার শরীরের কিয়দংশের কাপড় টেনে উঠালেন পায়ের অথবা হাতের তিনি এই ঢাকা হাতটা কি করলেন খালি করে দিলেন নিচ থেকে হয়তো উঠিয়ে নিলেন লুঙ্গিটা অথবা চাদরটা বা জামাটা সরাই নিলেন এরপর আল্লাহ নবী কি করলেন হাত্তা আসা হমিনাল মাতার ওই বৃষ্টির পানিগুলি শরীরে নিলেন ভিজালেন শরীরটা হাদিস আর বললেন এই বৃষ্টির পানিটা আল্লাহর কাছ থেকে কেবল আসলো অর্থাৎ আল্লাহ এই বৃষ্টিকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার সৃষ্টি হলো আল্লাহর কাছ থেকে এসেছে এটা দয়া আল্লাহর রাহমত বৃষ্টির নাম রাহমত বলা হয়েছে হাদিসে এই রাহমতটাকে আমার গায়ের মধ্যে আমি মেখে নিলাম আমি নিয়ে নিলাম এই জন্যে যখন বৃষ্টি বন্ধ থাকে এরপরে অনেকদিন পরে যখন বৃষ্টি আসে তখন মনে রাখতে হবে এই বৃষ্টিটা নতুন আল্লাহর কাছ থেকে এসেছে আল্লাহর হুকুমে এসেছে আল্লাহর নির্দেশে এসেছে আল্লাহ সৃষ্টি করেছেন তারপরে এটা হয়েছে এই জন্যে এই বৃষ্টির পানি গায়ের মধ্যে মেখে নেওয়া এটা সুন্নত একটি মনে রাখতে হবে তবে এই না বৃষ্টিতে ভিজে আবার অসুখ সর্দি যেন না বানাই ফেলি এটা আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ নবী কিন্তু কিছু অংশের মধ্যে এই বৃষ্টির পানিটা মেখেছেন সমস্ত শরীর ভিজাই নাই তবে যদি বৃষ্টির পানিতে গোসল করলে কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে গোসল করতে পারে কারণ বৃষ্টির পানি বরকতের পানি হাদিসে এসেছে এই হাদিসটি ইমাম মুসলিম থেকে বর্ণিত হয়েছে وعن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان إذا رأى المطر قال اللهم صيبا نافعا أخرجاه আয়সা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলাইসালাম যখন বৃষ্টি দেখতেন হচ্ছে তখন বলতেন আল্লাহ সৈবান্নাফিয়া আল্লাহ সৈবান্নাফিয়া আল্লাহ তুমি উপকারী বৃষ্টি দান করো মুসুলধরের বৃষ্টি উপকারী বৃষ্টি দান করো যেই বৃষ্টি দ্বারা যেই পানি দ্বারা আমাদের উপকার হবে কোনো ক্ষতি হবে না সৈলাভ হয়ে যাবে না বন্যা হবে না ফ্লাটেট হয়ে সব ডুবে ক্ষতিগ্রস্ত হবে না যেই পানি আমাদের উপকারী সেই পানি আমাদেরকে দান করো তাহলে দ্বারা আমরা বুঝতে পারলাম যখন বৃষ্টি হবে তখন আমাদের দোয়া করতে হবে আল্লাহমা এছাড়া বৃষ্টি হয়ে গেলে বৃষ্টি হওয়ার পরে আল্লাহ নবী আলিসাল্লাম বলতেন মতির না বেফাজ্লাহ ও রাহমাতে মতির না বেফাজ্লাহ ও রাহমাতে আমরা বৃষ্টি পেয়েছি আল্লাহর ফজল ক্রমে তার অনুকম্পায় এবং তার দয়াতে আমরা এই বৃষ্টি পেয়েছি এই বৃষ্টি সূর্যের এদিক হয়েছিল নক্ষত্রের এ হয়েছিল এই আপনার গ্রহ এই হয়েছে ওই হয়েছে এই জন্য বৃষ্টি হয়েছে তা নয় বরং বৃষ্টি দেন একমাত্র কি আল্লাহ মহানবুল্লাহ আলমিন এই জন্য বৃষ্টি আল্লাহ দিয়েছেন এটাই বলতে হবে কেউ যদি বলে আরে আজকে তমুক পূজার জন্য বৃষ্টি হলো বা আজকে ওই দিন এই জন্য বৃষ্টি হলো বা আজকে বৃষ্টির মৌসুম তাই হলো ও আজকে ওই জন্য হলো এমনটা যদি বলে বা অমুক গণকে বলেছিল বৃষ্টি হবে বা অমুক জ্যোতিষী বলেছিল এই ধরনের কথা বলা সিরকি কথাবার্তা এই জন্য বৃষ্টি হয়েছে কথাটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন এই কথাই বলতে হবে অন্য কোনো কারণে বৃষ্টি হতে পারে না পৃথিবীর কেউ এক ফোটা পানি ফোটাতে পারে না যদি মহান রব্বুল আলমিন না চাই আর আল্লাহ যদি বৃষ্টি দেন কেউ এক ফোটা পানিকে বন্ধ করতে পারবে না এই আকিদা বিশ্বাস আমাদের থাকতে হবে এ কথা আমাদের মনে রাখতে হবে বন্ধুগণ অত্যন্ত একিনের সঙ্গে এ হাদিসটি ইমাম বুখারি বর্ণনা করেছেন ওয়ান আবি হুরাইরা রাজি আল্লাহ তালান আন্না রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম কাল খারাজা সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান আলহিসাম বৃষ্টির পানির জন্য তার সাহাবিদেরকে নিয়ে তিনি মাঠে গেলেন বৃষ্টির সালাত আদায় করবেন ওইখানে গিয়ে দেখলেন পিপিড়া তার পাগুলিকে আসমানের দিকে উঠিয়ে দিয়ে পিঠের উপরে শুয়ে গেছে পিঠের উপরে শুয়ে গিয়ে তার পাগুলিকে উপরে দোয়া করছে আল্লাহর কাছে রা ফিয়াতান কাওয়াইমাহা ইলাস সামা তার পাগুলি আসমানের দিকে উঠাই দিয়ে পিঠের উপরে শুয়ে গিয়ে আল্লাহর কাছে পিঁপড়া দোয়া করছে পানি চাচ্ছে আপনারা জানেন সুলাইমান আলিসালাম পশু পাখির ভাষা বুঝতেন ওই পিঁপড়া দোয়া করতেছেন সুলাইমান আলিসালাম তা বুঝতে পারলেন যে পিঁপড়া দোয়া করতেছে আল্লাহর কাছে পানি চাচ্ছে তখন তিনি বললেন তাকুল পিঁপড়া বলতেছে আল্লাহ ইন্না খালকুন মিন খালকে হে আল্লাহ আমরা তোমারই একটা সৃষ্টিজীবের মধ্যে একটা সৃষ্টিজীব গেনার আল্লাহ তোমার বৃষ্টি থেকে আমরা অমুখাপেক্ষী নই এই বৃষ্টির প্রয়োজন আমাদের রয়েছে বৃষ্টির প্রয়োজন নেই এমন না বরং আমরা পিঁপড়ার জাতি তোমার এই বৃষ্টির প্রয়োজন আমাদের রয়েছে এই দোয়া যখন পিঁপড়া করতেছিলেন পাগুলি আসমানের দিকে উঠিয়ে সোলাইম আলাইসালাম এই পিঁপড়ার দোয়া বুঝতে পারলেন এরপরে তিনি তার সাথীদেরকে বললেন এর যে ও তোমরা চলো আর বৃষ্টির সালাত আদায় করার দরকার নেই চলো ঘরে যাও ফাঁকা শুকিয়ে তুম তোমাদেরকে বৃষ্টি দেওয়া হবে বেদা আওয়াতে গাই রেকম তোমাদের দোয়া ছাড়া অন্যদের দোয়ার মাধ্যমে অর্থাৎ পিঁপড়ার দোয়ার মাধ্যমে তোমাদেরকে বৃষ্টি দেওয়া হবে চলো আর দোয়া করার দরকার নাই আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিবেন সুহান আল্লাহ পিঁপড়া আল্লাহর একটা ছোট্ট মখলুক সৃষ্টি সে আল্লাহর কাছে যখন বৃষ্টি চাইলো তখন আল্লাহ তার দোয়া কবুল করে বৃষ্টির ব্যবস্থা করলেন তাহলে আমরা যদি আল্লাহর কাছে চাই তাহলে কেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিবেন না মুসল ধরে পানি দিবেন না অবশ্যই দিবেন আল্লাহর কাছে আমাদের এই শিক্ষা পিপড়ার থেকে আমরা নিতে পারি হাদিস ইমা আহমাদ বর্ণনা করেছেন এবং ইমা হাকেম সেই বলেছেন তিনি বলেন আল্লাহ নবী আলাম ইস্তাস বৃষ্টির পানির জন্য দোয়া করছেন তিনি তার হাতের তালু না উপরে করে হাতের যে অঞ্জলির যে এই উপরের ভাগটা তিনি আসমানের দিকে উঠিয়েছেন অর্থাৎ যখন আল্লাহ নবী লম্বা করে হাত উঠিয়েছেন স্বাভাবিকভাবে তখন হাত দুইটি এমন হয়ে গেছে তো দুয়ার নিয়ম হলো যে দুই হাত এর আগে বলেছি যদি আপনি শাহাদা সাক্ষী আল্লাহ একের উল্লেখ আঙ্গুল সারা করা শাহাদ আঙ্গুলি আর যদি আপনি নর্মাল দোয়া করেন তাহলে দুই হাত বন্ধ করে মুখ বরাবর করে আপনি দোয়া করবেন আর যখন উনই বিনয় করে যেটা ইফতেহাল খুব বিপদগ্রস্ত অভাবগ্রস্ত কঠিন মুহূর্তে হাত দুইটিকে বড় করে উঠে আল্লাহর কাছে যখন দোয়া করবেন আনাস বলেন যে আল্লাহ নবী হাত এত উঠেছিলেন যে তার হাতটি এইভাবে ছিল এইভাবে না থেকে এইভাবে উঠিয়ে তিনি কি করেছিলেন দোয়া করেছিলেন তাহলে এই যে হাত এইভাবে উঠিয়ে দোয়া করা আল্লাহ নবী থেকে আমাদের কাছে সাব্যস্ত হয়ে গেল তাহলে স্টেসকার সালাতে হাত বেশি করে উঠিয়ে এবং হাতের ভিতরের সাইডটা নিচে হবে আর উপরের সাইডটা উপরে হবে এইভাবে দোয়া করা হলো নিয়ম এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে এর মাধ্যমে আমরা স্টেসকার সালাত কিভাবে পড়ব কি দোয়া বলবো কেমনে হাত উঠাবো কেমনে আমরা চাদর পরিবর্তন করব সবকিছু জানতে পারলাম আসুন বৃষ্টি না হলে বা বৃষ্টি বেশি হলে আমরা দোয়া করব আল্লাহর রহমত চাইব আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে দিবেন আবার বেশি হলে প্লাবন হয়ে গেলে ফ্লাট হয়ে গেলে আমরা আবার দোয়া করব সেটা আল্লাহ বন্ধ করে আমাদের বিপদমুক্ত করবেন আপনাদের সুন্দর জীবন কামনা করে শেষ করছি সুবাহানাক আল্লাহমদিকা আশহাদু আল্লাহ ইলাহ ইল্লান্তা আস্তাগফির কাতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাতু آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم وعليكم السلام السلام عليكم وعليكم السلام আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোন আলিম নয় তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জায়গা দেওয়া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 at the rate peace TV মানবতার সমাধান কখনো কল্যাণ